ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা ও যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা আধার রাতে হেসে ওঠে আধার রাতে হেসে ওঠে সাধের মায়ার না কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীল তুমি রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ শ্যামল সবিজ মন কাড়া ও কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ সে মন সবিজ মন কাড়া অজু তারা ভেসে ওঠে অজু তারা ভেসে ওঠে পেয়ে তার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা সুপ্রিয় শ্রোতা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের পরিবেশনায় যায় যদি যাক প্রাণে কণ্ঠ দিয়েছেন আইনুদ্দিন আল আজাদ বদরুল ইসলাম আব্দুল মনিম আরিফুর রহমান হানিফ নাজির হুসাইন ও হাফেজ আমিনুল ইসলাম ব্যবস্থাপনায় ছিলেন এইচ এম রফিকুল ইসলাম সঙ্গীত নির্দেশনায় ও উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক ধন্যবাদ তোমার ঠিকানা